السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد প্রশ্ন করা হয়েছে যে শবে বরাতের শবে বরাতকে কেন্দ্র করে যেসব বাতি ও আলো জ্বালানো হয় এসবের তথ্য কি বন্ধুগণ এসবের তথ্য হিসাবে তোহফাতুল আহওয়াদি তিরমিজি শরীফের বিশেষ সারাহ যদি বাইরুল বাইরুত দারুল কুতুব আলী আলমিয়ার ছাপা হয় তার তৃতীয় খণ্ড তিনশো সাতষট্টি নম্বর পৃষ্ঠায় এর উল্লেখ এসেছে যে যখন সালাতে আলফিয়া বা হাজারি নামাজ শবেবরাতকে কেন্দ্র করে যে নামাজ পড়া হয় অধিকাংশ মসজিদে সেই সালাতে আলফিয়া যখন আবিষ্কার হয় বাইতুল মাকদেশে তখন সেটা ছিল চারশো আটচল্লিশ হিজড়ি সেই চারশো আটচল্লিশ হিজড়িতে যখন এটা আবিষ্কার হয় তখন এক সম্প্রদায় ছিল যাদের নাম ছিল বারামিকা এই বারামিকা সম্প্রদায় অগ্নি পূজক ছিল অগ্নি পূজক থেকে ইসলাম গ্রহণ করেছিল অতপর ওই সময় তারা এই মোমবাতি আগরবাতি এবং প্রদীপ এ সকল কিছু তাদের সেই পুরাতন অগ্নি পূজকের সংস্কার থেকে সংস্কৃতি থেকে তারা সবে বরাতের দিনে এ সকল কিছু মসজিদে এবং ইসলামের মধ্যে প্রবেশ করে অতঃপর তখন থেকেই এই আগুন বা মোমবাতিকে নিয়ে এই সকল সম্প্রদায় যারা সর্বরাত পালন করে তারা এটা করে থাকে কিন্তু এর আসল ইতিহাস ওইটাই যেটা বারামেকা সম্প্রদায় মুসলিম হওয়ার পর ইসলামে তারা এই নিয়ম ও এই নিয়মকে তারা প্রবেশ করেছিল এখানে উল্লেখ্য একটি বিষয় যে ইসলাম আগুন পূজাকে কখনোই সমর্থন করেনি বরং অন্য কোনো পূজাকে সমর্থন করেনি আগুন যেহেতু পূজা করা হয় সে কারণে আগুনকে সামনে রেখে নামাজ পড়া মাকরুহ না মাকরু নয় জায়েজ কি জায়েজ নয় এ বিষয়ে ওলামা একরামের মতভেদ আছে এবং অধিকাংশ ওলামা একরাম মনে করেন যে আগুনকে সামনে রেখে নামাজ পড়া মাকরুহ কারণ এর দ্বারায় যদিও আগুনের পূজা না হয় কিন্তু যে আগুনকে মানুষ এরকম সামনে করে পূজা করে তাদের এই সংস্কৃতি থেকে এবং নিয়ম থেকে আমাদের বাঁচা দরকার এখানে আরো একটি কথা স্পষ্ট বলা যেতে পারে যে যে সকল ভাইরা শবে পালন করে এসব আগুন এবং আতিশবাজি আর ফটকাবাজি নিয়ে তাদের অনেক মসজিদে ওরা বাতি নিবি নামাজ পড়ে এই কারণে বলে যে না আলোর পূজা করা যাবে না কিন্তু আবার শবে দিনে তারা খুব মজা করেই এ সকল কিছু করে থাকে আমাদেরকে এ সকল নিয়ম প্রথা থেকে দূরে থাকা দরকার আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন এবং এ সকল কিছু বোঝার তৌফিক দান করেন আমিন এখানে বলতে বলতে এটা বলতে চাই যে আজ ক্যান্ডেল পূজা মোমবাতি পূজা এবং ক্যান্ডেল মাছ মোমবাতি জ্বালিয়ে মানুষকে শ্রদ্ধা দেওয়া এ সকল কিছু একটা বিধর্মী প্রথা যেটার সমর্থনে সব রাতে এ সকল আগুন টাগুন দিয়ে হয়ে থাকে আমাদের দূরে থাকা দরকার